আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি আমিন রব্বাল আলমিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি পবিত্র গ্রহান্তে কোরআনে মজিদে আল্লাহ রব্বুল আলমিনের এরশাদ হচ্ছে ওমা তুকদ্দিমুল আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহ ইন্দাল্লাহ তোমরা যা কিছু আগে থেকে আল্লাহর দরবারে পেশ করবে নিজের জন্যে আগে থেকে আল্লাহর দরবারে যা কিছু জমা করবে ইন্দ আল্লাহ সেটা আল্লাহর সামনে বা আল্লাহর কাছে উপস্থিত পাবে উমা তুকদ্দম লে আনফাসুকুম মেন খাইরিন যা কিছু ভালো বা মঙ্গল করবে নেকি করবে মনে রাখো এটা তোমরা আল্লাহর দরবারে বা তার খাতায় জমা করছো নিজের জন্যে যেমন আমরা নিজের ব্যাংক অ্যাকাউন্টে পয়সা জমা করি পরে তার থেকে আমরাই লাভবান হই ওইরূপ আমাদের আখেরাতের খাতায় পরকালের ব্যাংকে যে ব্যাংকের মালিক হচ্ছে আল্লাহ আর সেই আল্লাহ বলেছে মানজা আবির হাসানাতে ফালো আশর আমসাহা যে ব্যক্তি আমার এই খাতায় আমার এই ব্যাংকে নিজের খাতায় এক টাকা জমা করবে আমি তাকে দশ টাকা দেবো সোরায় আনাম তুলে দেখুন ওমা তোকদ্দেমুল আনফসমিন খায়রিন তাজিদোহ ইন্দাল্লাহ সুরায় মোসাম্মিল এরশাদ হচ্ছে যা কিছু নেই কি তোমরা আল্লাহর দরবারে নিজের খাতায় জমা করবা সেটা উত্তম রূপে পাবা ওমান যে আবিল হাসানাতে ফালো আশর আমসালাহা সেটা সুরায় আনাম এরশাদ হচ্ছে যে ব্যক্তি নেকি করে আসবে তাকে দশ গুণ বেশি করে দেওয়া হবে অর্থাৎ এক টাকা যদি কেউ জমা করে আল্লাহর পথে যদি দান করে তো তার পরিবর্তে সে দশ টাকা পাবে সে নিজের অ্যাকাউন্টে নিজের আখেরাতের খাতায় জমা করছে আর খোদা কারোর আমানাতে খেয়ানাত করে না তাহলে বুদ্ধিজীবী এবার কোথায় জমা করবে যেখানে এক টাকা দিলে এক টাকা রাখলে এক টাকা পাওয়া যাবে সেখানে না যেখানে এক টাকা দিলে দশ টাকা পাওয়া যাবে সেখানে তাই আসুন আমি এখানে এমামে জাফর সাদিক আলাইসালামের একটি হাদিস বলতে চাই যে হাদিস উনি বলেছেন যে কিছু কাজ আছে এগুলো যদি তোমরা করে যাও তো এর ফল পরকালে পাবে আবার হজরত আলী আলাইসাল্লাম বলেছেন এই কাজগুলো তোমরা নিজেরা জীবিত থাকাকালীন ইহকালে এই দুনিয়ায় করে যাও মনে রেখো তোমাদের মারা যাওয়ার পরেও এর ফল তোমরা পাবে বা তোমাদের অ্যাকাউন্টে খাতায় এটা ট্রান্সফার হতে থাকবে আসুন ইমামে জাফর সাল্লাহ ইসলাম হাদিস কি বলছেন সিত্তত খেসাল ইয়ন্তফ ও বেহাল মিনুনা বাদা মতে ছয়টি এমন কাজ আছে বা এমন গুণ আছে যেগুলো যদি কেউ করে যায় তো তার থেকে লাভবান হবে পরকালে মানে উপকৃত হবে পরকালে ওয়ালাদুন সালে ইয়াস্তাক ফেরলাহ যদি কেউ এমন সুন্দর সুবোধ বা সংযত উপযুক্ত সন্তান ছেড়ে যায় যে সন্তান তারপরে তার জন্যে নেকি করবে বা আল্লাহর কাছে তার জন্যে ক্ষমা প্রার্থী হবে দোয়া করবে ওয়ালাদুন সালে ইয়াদ ওলাহ রওয়ায়ত বলছেন নবী বলেছেন নেক সন্তান ছেড়ে যাচ্ছে যে নিজের পিতার জন্য দোয়া করবে আউ ইয়াস্তাগফিরুল্লাহ তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে যেমন মাতা পিতার দোয়া বাচ্চাদের জন্যে আল আওলাদের সম্পর্কে কবুল হয় ওইরূপ যদি নেক সন্তান নিজের মাতা পিতার জন্য দোয়া করে তো সেটাও আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয় তাই ওয়ালাদুন সালেহ ইয়াদুল্লাহ আও এস্তাকফরুল্লাহ এমন সন্তান ছেড়ে যেতে হবে যে আমাদের পরে আমাদের জন্য দোয়া করবে বা তবা ইস্তেকফার করবে আমরা যদি কোনো ভুল করে যেয়ে থাকি তো তার জন্য সে আল্লাহর কাছে ক্ষমা চাবে মনে রাখবেন সে যদি ক্ষমা চায় তো হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে অনেকেই এই ভুল ধারণার মধ্যে আছে যারা অবিশ্বাসী যারা মমিন নয় প্রকৃত কোরআন ও হাদিসের ওপরে যাদের বিশ্বাস নয় তারা কি বলে আমি ভুল করেছি আমার ছেলে ক্ষমা চাইলে কি করে ক্ষমা হবে বা আমি নামাজ করা কাজা করেছি আমার ছেলে যদি নামাজ আদায় করে আমার পরে কি করে আদায় হবে তো আমি তাদের কাছে জিজ্ঞাসা করছি আমি যদি ঋণ করে যাই আর আমার পরে আমার ছেলে যদি সেই ঋণ শোধ করে দেয় শোধ হবে কি না বলুন বিবেক কি বলে আমি কারোর কাছ থেকে কিছু পয়সা নিয়েছিলাম সেটা আমি জীবনে শোধ করতে পারিনি ফেরত দিতে পারিনি আমার পরে আমার ছেলে শোধ করে দিয়েছে শোধ হবে না বা কেউ আমার কাছে আমানত রেখেছিল আমি হয়তো মারার আগে সেটা ফেরত দিতে পারিনি আমার মারা যাওয়ার পরে আমার ছেলে বাচ্চারা যদি সেটা ফেরত দেয় সেটা ফেরত হবে না তাহলে যখন ঋণ শোধ হতে পারে আমানত তার পরিবারকে পৌঁছে যেতে পারে বা সাহেব আমানাতকে যদি পৌঁছে যায় তাহলে নামাজ রোজা বা অন্য নেকি কেন পৌঁছাবে না তো এর জন্য বিবেক বুদ্ধি বা সঠিক বিশ্বাসের প্রয়োজন আছে আর কিছু না ওয়ালাদুন সালে আস্তাকফরুল্লাহ এক নম্বর নেক সন্তান ছেড়ে যান যে আপনার পরে বা আমার পরে আমার আপনার জন্য দোয়া করবে ইস্তেকফার করবে এটা পরকালে কাজে আসবে দ্বিতীয় ওয়ামুসাফন ইয়াকরা ফিহে যদি কেউ কোরআন রেখে যায় একটা কোরআন সে কিনে বাড়িতে রেখে যাচ্ছে কে মসজিদে দান করে দিয়েছে কোনো মক্তবে মাদ্রাসায় দিয়ে দিয়েছে আর দিয়ে চলে গেছে দুনিয়া থেকে তো তারপরে যতবার ওই কোরআন পড়া হবে যতবার ওই মাসাফ শরীফ তেলাওয়াত হবে ততবার সে স্বভাব পাবে যত আয়াত তেলাওয়াত হবে যত সোরা তেলাওয়াত হবে তার স্বভাব তার খাতায় যেতে থাকবে মনে রাখবেন আর এগুলো খুব সহজ যেগুলো ইমাম নবীর আমাদেরকে শিক্ষা দিয়েছেন বলেছেন এগুলো খুব সাধারণ বা সহজ আমরা সবাই এটা করতে পারি বা করতে পারবো তাই ওনারা এই সৎ উপদেশ দিয়েছেন আশা রাখি এগুলোর জন্য আমরা চেষ্টা করব ওয়া কলিবন ও কলাইবন ইয়াহফার কূপ কুয়া যেখান থেকে পানি বাহির হতো পুরনো যুগে লোক কুয়া খড়ে পানি পান করত সেখান থেকে পানি বার করে পানি পান করত তো যদি কেউ কোনো জায়গায় পানির ব্যবস্থা করে দিতে পারে কুয়া খুঁড়ে দিতে পারে বিশেষ করে যে এলাকায় পানির সমস্যা তো মনে রাখবেন যত লোক ওই কুয়া থেকে পানি পান করবে এক জগ এক মগ এক গ্লাস যদি পানি কেউ পান করে তো তার স্বভাব তার খাতায় যাবে সে বেঁচে থাক আর মারা যাক আমার মারা যাওয়ার পরেও যদি আমার খোড়া কুয়া থেকে পানি বার করে লোক পানি পান করে তো আমার মরার পরেও এই স্বভাব জারি থাকবে ওই কুয়া থেকে যত লোক উপকৃত হবে যত লোক লাভবান হবে তার স্বভাব আমার খাতায় যাবে বা আপনার খাতায় যাবে যে এই কাজ করবে গরাসুন ইয়গ্রাসহু কোনো গাছ লাগানো যদি কেউ নিজের জীবনে কোনো গাছ লাগায় তো মারা যাওয়ার পরে যদি ওই তার মারা যাওয়ার পরে যদি ওই গাছের সামা ফল ফুল থেকে পাতা থেকে যদি অন্যরা লাভবান হয় তো তার স্বভাব তার খাতায় যাবে যে ওই গাছ লাগিয়েছে রওয়ায়ত বলছে যদি ফল ফুল থেকে লাভ না হতে পারে মানে এমন গাছ লাগিয়েছে যার ফল ফুল নেই কি এমন ফল ফুল যে ব্যবহার হয় না কি সুগন্ধিত ফল ফুল নয় কি মানে খাওয়ার ফল নয় তো তার গাছের ছামায় যদি এসে কোনো মানুষ আরাম পায় এমনকি বলা হয়েছে রওয়ায়তে কোনো প্রাণী কোনো একটা পশু যদি ওই গাছের ছামায় যে গরমকালে সামান্য সময় শান্তি পায় তো ততক্ষণের জন্য আল্লাহ তার কবর থেকে আজাব তুলে নেবেন তাহলে চিন্তা করুন এগুলো সহজ কাজ যদি আমরা একটা গাছ লাগিয়ে যাই ওই গাছের ফল ফুল থেকে যদি অন্যরা লাভবান হয় এমনকি ওই গাছের সামা থেকে যদি কেউ লাভবান হয় সায়া থেকে তো তার ফল আমরা পাবো বা তার আজর স্বভাব আল্লাহ আমাদেরকে দান করবে সাদাকাতুন সাদাকাত মা ইন ইয়াজরি হে এখানে বলা হচ্ছে হয়তো এটা এই যুগের জন্য বিশেষ করে নবী বলেছেন সেই যুগে কুয়ার প্রয়োজন ছিল বা কুয়া খুঁড়ে পানি বাহির করতো লোকেরা পুরনো যুগে যখন এই মেশিন কল এগুলো ছিল না এখন তো সহজ হয়ে গেছে তাই বলেছেন সাদা কত মাইন এজরি হে পানির এমন ব্যবস্থা যেটা তারপরে জারি থাকবে মনে করুন সে কোনো জায়গায় টিউবওয়েল লাগিয়ে দিয়েছে বা কোনো মোটর বসিয়ে দিয়েছে তারপরে সেই পানি জারি রয়েছে অব্যাহত রয়েছে লোকেরা তার থেকে লাভবান হচ্ছে পানি পান করছে তো যতদিন তার লাগানো ওই নল থেকে লোক পানি পান করবে বা অজু করবে গোসল করবে বা কোনো প্রকারের লাভবান হবে মনে রাখবেন প্রতি ফোটায় ফোটায় সে স্বভাব পাবে তাহলে কেউ কি এই স্বভাব থেকে নিজেকে বঞ্চিত করতে চাইবে যে স্বভাব তার জীবিত থাকাকালীনও পাবে এবং মারা যাওয়ার পরেও যত ফোটা পানি মানুষ পান করবে যত ঘুট বা ঢোক বলে পানি পান করবে প্রতি ঢোকের সঙ্গে প্রতি ফোটার সঙ্গে সে সব পাবে আর শেষ কথা বলছেন ইমাম বা আহলেবায়ত ওয়া সুন্নাতুন হাসানাতুন ইউ বিহা বা আদহু এমন এক সুন্নত সে জারি করেছে যেটা তার পরেও অব্যাহত আছে জারি আছে লোক সেটাকে ফলো করছে সেটাকে মেনে চলছে মনে করুন আমি এই যে অডিও রেকর্ডিং ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে যে শিক্ষাগুলো দিচ্ছি যদি আমি কাল খোদা না করুক হ্যাকমত আল্লাহর হাতে আমি যদি বেঁচে না থাকি আমার পরে যদি কেউ এই অডিও রেকর্ডিং এই ভিডিও রেকর্ডিং শুনে লাভবান হয় আর এই কথার উপরে আমাল করে তো মনে রাখবেন এর স্বভাব আমার খাতায় যাবে সাদাকাতুন জারিয়াতুন বলা হয় যে কাজ তারপরে জারি থাকবে এটা একটা উদাহরণ বললাম ওইরূপ সমাজে কোনো এমন একটা সংস্থা তৈরি করে যাচ্ছি একটা সংগঠন তৈরি করে যাচ্ছি আমি বেঁচে থাকাকালীন সেই সংগঠনের মাধ্যমে সবাই লাভবান হচ্ছিল সকলকে সহযোগিতা করা হচ্ছিল গরিব দরিদ্র বিধবা অনাথ এতিমদের সাহায্য হচ্ছিল কারোর চিকিৎসার জন্যে মেডিকেল এইড দেওয়া হচ্ছিল মানে সমস্ত প্রকারের নেকি সেখান থেকে হচ্ছিল আমি এমন একটা সংস্থা তৈরি করেছিলাম বা তৈরি করেছি এবার আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনা আপনেরা বা সঙ্গে যারা সংস্থায় জড়িয়েছিল আমার সঙ্গে আমার পরে তারা সেই সিলসিলাকে জারি রেখেছে আমি সেটা তৈরি করেছিলাম আমি উদ্বোধন করেছিলাম আমি তাকে এস্টাবলিশ করেছিলাম কিন্তু আমার পরে সেটা বন্ধ হয়নি সেটা তারা জারি রেখেছে তো মনে রাখবেন কিয়ামত পর্যন্ত যদি ওই সংস্থা জারি থাকে আর ওখান থেকে অন্যরা লাভবান হতে থাকে অন্যদের মদত হতে থাকে সাপোর্ট হতে থাকে তো কেয়ামত পর্যন্ত ওই নেকির স্বভাব আমার খাতায় যেতে থাকবে চিন্তা করুন কত সুন্দর সুযোগ আল্লাহ রসুলের তরফ থেকে আহলেবাতের তরফ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে আল্লাহ তৌফিক দান করুক আমরা যেন এই হাদিসগুলোর ওপরে এই কথাগুলোর ওপরে আমাল করে নিজের ইহকাল ও পরকালকে উজ্জ্বল করতে পারি এত সুন্দর সুযোগ যেন কেউ হারাবেন না আশা রাখি এই কথাগুলো মনে রেখে এর উপরে আমাল করার চেষ্টা করবেন আসুন এবার আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই আগে কিছু আপনাদের লিখিত প্রশ্নের উত্তর দিতে চাই তারপরে আমি আপনাদের অডিও রেকর্ডিং প্লে করে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে একটা রোমান ইংলিশে প্রশ্ন এসেছে আর প্রশ্নটা হিন্দি ভাষায় تو بے প্রশ্ন আমি ہمیں ان এটাকে অনুবাদ করব। ওনার کے তো নেই তবে এখানে نام تو نہیں এসেছে যেটা প্রিন্টিং এসেছে موبائل نمبر سے پرنٹنگ سے السلام علیکم میرا سوال ہے کہ غسل جنابت سے پہلے اگر حیض آ جائے تو غسل جنابت کب کیا جائے گا غسل حیض کے ساتھ یا پہلے شکریہ وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ میری پیاری بہن آپ جس نے بھی سوال کیا اپنے بہترین سوال کیا آپ کا سوال ہے کہ عورت کسی وجہ سے مجنب ہوئی ہے اس پر غسل جنابت واجب ہوا ہے مثال کے طور پر میاں بیوی کی ملن کی وجہ سے رات کو ان پر غسل جنابت واجب ہو گیا صبح کو جب وہ نہانے جا رہی تھی یا نہانے سے پہلے اچانک مثلا پیریڈ شروع ہو گئے حیض انہوں نے دیکھ لیا اب کیا کریں کیا ان کو انتظار کرنا ہے حیض کے دور گزرنے کے بعد جب وہ پاک ہو جائیں تب غسل کریں یا غسل جنابت کو پہلے کرنا ہے یہ ان کا سوال ہے یہاں پر شریعت نے جو ہمیں راہ دکھایا یا بتایا اس کی سب سے ہمیں غسل جنابت پہلے کر لینا ہے جو بھی عورت اس مسائل سے یا اس طرح کا مسائل سے دو چار ہوں وہ غور سے سنیں خدا نہ کرے کبھی اگر رات کو کوئی عورت ہم بستر کی وجہ سے مجنب ہو جاتی ہے اور صبح نہانے سے پہلے حیض دیکھ لیتی ہے تو پھر اس صورت میں وہ فوراً غسل جنابت پہلے بجا لائے گی کیونکہ اس حالت میں جنابت کے حالت میں زیادہ دیر رہنا مکرو ہے اور آپ جانتے ہیں مجنب کے لیے بغیر تہارت کے کوئی چیز کھانا بھی مکرو ہے چاہے لڑکا ہو یا لڑکی اگر کسی کے اوپر غسل واجب ہو جائے خاص کر کے غسل جنابت کے لیے کہا گیا اگر کوئی مجنب ہو جائے اس کے اوپر غسل جنابت واجب ہو جائے تو بغیر تہارت کے کچھ نہ کھائے مکرو ہے ہاں اگرچہ وضو کرنے سے کرائیت ختم ہو جاتی ہے لہٰذا میری بہن آپ نے جس نے بھی یہ سوال پوچھا میں ان کے لیے بتانا چاہتا ہوں کہ آپ پہلے غسل جنابت کر لیجئے تاکہ یہ کراہیت ختم ہو جائے کیونکہ اس حال میں جتنے وقت بھی گزاریں گے ایک دن دو دن یا چار دن پانچ دن جو بھی یہ کراہیت کی حالت ہوگی اور یاد رکھیے خاص کر کے امام نبیوں نبیوں نے طب معصومین میں بھی بتایا بتایا گیا طب نوابی میں بھی ہے طب معصومین میں بھی ہے کہ حالت جنابت میں یعنی جب کسی کے اوپر غسل جنابت واجب ہو جائے تو اس وقت کھانا پینا نہیں چاہیے اگر اس حال میں کوئی کھائے پیے تو اس سے برس کی بیماری کا ڈر رہتا ہے یہ برس کی بیماری جو سفید داغ ہو جاتا ہے بدن میں چہرے پہ ہوٹوں پہ کہیں پہ بھی داغ ہوتے ہیں تو کہتے ہیں یا جنابت کے حالت میں کھانے سے کبھی کھانے پینے سے کبھی کبھی یہ بیماری ہوتی ہے لہٰذا کوشش کیجیے اگر کوئی مجنب ہو جائے چاہے وہ مرد ہو یا عورت اس وقت تک کچھ کھائے نہ یا پیے نہ جب تک غسل نہ کر لے پاک نہ ہو جائے اور اگر مجبوری میں کھانا پڑے مثلا ابھی غسل کے لیے پانی میسر نہیں ہے یا کوئی پریشانی ہے غسل کر نہیں سکتے تو کم از کم وضو کر لے تاکہ یہ کراہیت ختم ہو جائے اور اس بیماری سے بچ سکے تو میری بہن پہلے آپ کو غسل جنابت انجام دینا ہے اس کے بعد جب آپ پیریڈ کا ٹائم ختم ہو جائے آپ حیض سے پاک ہو جائے پھر جب آپ غسل حیض کریں اس وقت ایک بار اور غسل جنابت کی نیت کر لیجیے غسل جنابت پلس غسل حیض کی نیت کر کے ایک غسل کیجیے دو دو الگ غسل کرنے کی ضرورت نہیں ہے ایک غسل میں دو نیت کیجیے کئی ایک غسلوں کی نیت کر سکتے ہیں لیکن غسل جنابت اور غسل حیض دونوں کی نیت کرنے کے بعد آپ ایک غسل کیجیے آپ پاک ہو جائیں گی اور اس کے بعد سارے وہ امور انجام دے سکتے ہیں جن میں تہارت شرط ہے امید ہے کہ آپ کو آپ کے سوال کا جواب مل گیا ہوگا ایک نا ہمارا ایک بن پروشن کو رتسن جہدی کیوں مجنب ہوئے جائے মানে তার উপরে গোসল জানাবাত ওয়াজিব হয়ে যায় স্ত্রী সহবাসের কারণ স্বামী স্ত্রীর সহবাসের কারণ হোক যে কোনো কারণে আর সকালে মনে করুন গোসলের আগে সে ঋতুপাত দেখছে মাসিক ঋতুপাত যেটা হয় হ্যাজ যাকে বলা হয় শরীয়তের ভাষায় হ্যাজ দেখছে তো এখন সে কি করবে আগে গোসল জানাবাদ করে নেবে না অপেক্ষা করবে হ্যাজের পিরিয়ড বা মাসিক ঋতুপাতের পিরিয়ড শেষ হওয়ার পরে একসঙ্গে দুটি গোসল করবে গোসলে জানাবাত এবং গোসলে হায়েজ তো শরিয়াতে বলা হয়েছে গোসলে জানাবাত যত শীঘ্র সম্ভব করে নেওয়া উচিত কেননা ওই অবস্থায় বেশিক্ষণ থাকা মকরুহ আর ওই অবস্থায় পানাহারও কিন্তু মকরুহ বলা হয়েছে আর বিশেষ করে তিব্বে নবাবিতে বলা হয়েছে বা তিব্বে মাসুমিনতে বলা হয়েছে যদি কারোর ওপরে গোসলে জানাবাত ওয়াজিব হয় নারী হোক আর পুরুষ ওই অবস্থায় যদি খায় পানাহার করে তো তার শরীরে কিন্তু পাখরের দাগ বাইর হতে পারে সাদা দাগ যেটা বাইর হয় সাদা স্কিনের ওপরে সাদা দাগ হয়ে যেতে পারে ঠোঁটের ওপরে মুখের ওপরে অনেক সময় সাদা দাগ হয়ে যায় তো জানাবাত গোসল যার ওপরে ওয়াজিব হবে ওই গোসল না করা পর্যন্ত সে যেন কিছু না খায় যদি মজবুরি হয় গোসল না করতে পারে পানি নেই কোনো অসুবিধা আছে তো তখন কমসে কম ওজন নইলে তায়াম্মুম করতে যাতে ওই কারাইয়াত যেন শেষ হয়ে যায় এই জিনিসটা মনে রাখবেন তাই আমার বোনের প্রশ্নের উত্তর হিসেবে আমি বলতে চাই যদি সকালে গোসলের আগে রাত্রে স্ত্রী সহবাস করেছিলেন স্বামী স্ত্রী সকালে গোসল করার আগে সে যদি ঋতুপাত দেখে তো সে আগে গোসলে জনাবাদ করে নেবে সঙ্গে সঙ্গে তারপরে যখন পিরিয়ড শেষ হয়ে যাবে হায়াজের পিরিয়ড শেষ হয়ে যাবে তখন যখন গোসলে হায়াজ করবে তখন আর একবার জনাবাতেরও নিয়াত করবে সাথে গোসলে জানাবাদ পেশা প্লাস গোসলে হায়াজের নিয়াত করে একটা গোসল করবে দুটো আলাদা আলাদা গোসলের প্রয়োজন নেই একসঙ্গে কয়েকটা গোসলের নিয়াত করে একটা গোসল করাই যথেষ্ট তো মনে করুন ওই নারী গোসলে জানাবাদ প্লাস গোসলে হায়াজের নিয়াত করবে একটা গোসল করে নেবে তারপরে যত এবাদাতে তাহারাতের শর্ত রাখা হয়েছে সমস্ত এবাদাত করতে পারবেন আশা রাখি মাসলার উত্তর উনিও পেয়েছেন বা আমার অন্য দর্শক বিনোদরা আমার বোনেরা চাচিরাও ভাবিরাও বুঝতে পেরেছেন আসুন আগের প্রশ্ন পড়ি আসসালাম আলাইকুম হুজুর হুজুর আমার মেয়ের পেটে পাথর হয়েছে কি করলে ভালো হবে উপায়টা বলে দেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত পেটের পাথরের জন্যে এর আগেও আমি অনেকবার অনেক উপায় অনেককেই বলেছি আলহামদুলিল্লাহ যারা যারা করেছেন সবাই লাভবান হয়েছেন সুরায় বাকারা আয়াত নম্বর চুয়াত্তর মনে থাকবে সুরায় বাকারা আয়াত নম্বর চুয়াত্তর আর সুরায় আল্হা কুমত তাকাসুর হত্তাজুর তুমুল মাকাবির সুরায় তাকাসুর তিরিশ পাড়ায় এই দুটো জিনিস পড়তে হবে একুশ বার পড়ে পানিতে ফু দিয়ে ওই পানিটা সারা দিন পান করতে হবে আর যত বেশি পান করা যায় তত মঙ্গল তত ভালো যেটা বাস্তবে প্র্যাকটিক্যাল সবাই করেছেন একুশ দিন করতে বলা হয়েছে একুশ দিন পরে পুনরায় টেস্ট করুন দেখবেন পেটের পাথর গলে কখন বাইর হয়ে যাবে খবর পাবেন না এটা খুব সুন্দর একটা প্রভাবশালী উপায় আল্লাহর তরফ থেকে তার কালামের আসারে ওই পাথর গলে বাইর হয়ে যাবে সুরায় বাকারা আয়াত নম্বর চুয়াত্তর প্লাস সুরায় আল্লাহ কুমত তাকাসুর সুরায় তাকাসুর একুশ দিন পর্যন্ত একুশ দিন পরে একুশবার পরে পানিতে ফু দিয়ে মনে করেন এক বড় কলসি পানিতে ফু দিয়ে ওটা সারাদিন পান করতে থাকতে হবে যত ওই পানি পান করবেন তত মনে করবেন ওই পাথর গলে বা রাস্তা হয়ে বাইর হয়ে যাবে আশা রেখে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন পরের প্রশ্ন দেখি আসসালামু আলাইকুম আমি হুগলি শ্রীরামপুর থেকে একমাদুল মোল্লা বলছি আমার প্রশ্ন হলো যে আপনার প্রোগ্রামে শুনেছি বেতর মানে এক কিন্তু গুগল সার্চে করে এক মানে আহাত কথাটা পেয়েছি এটা পরিপূর্ণ আরবিতে বেতর মানে এক এক আমাদের এখানে ইমাম সাহেবের সঙ্গে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে আপনি বিস্তারিতভাবে সঠিক বললে আমি খুশি হব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই একমাদুল একমাদুল মোল্লা আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই আপনি নিজেও সার্চ করেছেন গুগলে আরবি ভাষায় লিখুন ওয়েতর ওখানে মানে পেয়ে যাবেন আপনি যেটা পেয়েছেন আহাদ বেতর মানে আহাদ বা অড নম্বরকে বলা হয় আহাদ আহাদ কুল হু আল্লাহ আহাদ বলো আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহর সম্পর্কে যে কোরআনে সুরা আমরা পড়ি কলহু আল্লাহ আহাদ বলো আল্লাহ এক অদ্বিতীয় মানে সিঙ্গাল আল্লাহর কোনো শরিক নেই এক একের চেয়ে তো বেশি বলতে পারি আল্লাহকে না তো বেতের মানে আহাদ এক অদ্বিতীয় তাহলে সেখানে বেতের তিন কি করে হতে পারে নবীর হাদিসগুলো তুলে দেখুন রাতের নামাজ যেখানে নবী পড়তে বলেছেন সল্লু ফিল্লাইল মাসনা ও মাসনা রাতে দুদু কাত করে নামাজ পড়ো ওয়াতিম্মু উইল ওয়েট ফর আর একের মাধ্যমে শেষ করো নামাজটা মানে এক রেখাতের শেষ রেখার যেন এক হয় হাদিসের বই তুলে দেখুন আমি এই যে হাদিসটা বলছি মুসলমানদের সমস্ত হাদিসের বইতে বা যেখানে তাহাজুদ নামাজের সম্পর্কে লেখা হয়েছে একবার তুলে দেখুন শরিয়াতের বিধান একবার জানার চেষ্টা করে দেখুন ওয়েতার মানে এক সিঙ্গাল অদ্বিতীয় আল্লাহ যেমন আহাদ অন্য কেউ নেই ওইরূপ বেতের নামাজও এক রেখাত নামাজ তো কেউ যদি জোর করে সেটাকে তিন বলে চার বলে পাঁচ বলে সাত বলে কিচ্ছু করার নেই আমার ভাই আমি কোরআন থেকে কথা বলছি কোনো মিথ্যা জালি হাদিসেও বলছি না এরপরেও যদি মানুষ বোঝার চেষ্টা না করে তাদের বিবেক যদি তাদেরকে হক সত্য জিনিসকে মানতে বাধ্য না করে তো তারা বিবেকহীন আর যারা বিবেকহীন তাদের কিচ্ছু করার নেই আমি তো বলছি বারবার একবার আরবি ডিকশনারি তুলে দেখুন আল মঞ্জিদ বা বহু আরবি ডিকশনারি আছে সেখানে দেখুন বেতন মানে কি হয়তো মুসলমানেরা সেখানে ব্যাখ্যা করে রেখেছে বেতন মানে তিনও হতে পারে অড নম্বর মানে তাক তাক মানে যেটা বিজোড় নম্বর যারে বলে তো বিজোড়ের মানে অর্থ ওনারা তিনও লিখেছেন পাঁচও লিখেছেন সাতও লিখেছেন কিন্তু আসল অর্থ হচ্ছে এক যেটা নবী বলেছেন সোম্মা আতিম্মু বিল এক রেখাত নামাজ পড়ে ওই রাতে নামাজ শেষ করো যেটা আমরা তাহাজুদ নামাজ পড়ি দু রেখাত করে আট রেখাত সালাতুল লাইল পড়তে বলা হয়েছে তারপরে দু রেখাত নামাজের শেফা যেটা সোরায় ফজর তুলে দেখুন একবার আমি কোরআনের আয়াত তো বলছি আমি নিজের বাড়ির থেকে এনে কথা বলছি না ওয়াশ ওয়াল ফজর আয়ালিন আশার সোরায় ফজর তুলে দেখুন ওয়া শেফে ওয়াল ওয়াতর বলা হয়েছে শেফা নামাজ পড়তে বলা হয়েছে আর ওয়েতর নামাজ শেফা দু রেখাত নামাজ পড়তে বলা হয়েছে তাহাজুদ নামাজ মানে টোটাল এগারো রেখাত নামাজ আট রেখাত দু দু রেখাত করে পড়তে বলা হয়েছে যেটা নবী বলেছেন মাসনা মাসনা মানে দু রেখাত করে আর শেফা ওইরূপ শেফা নামাজ দু রেখাত আর শেষে এক রেখাত নামাজে ভেতর পড়তে বলা হয়েছে যেটাকে তাক বা আহাদ বলা হয় আহাদ মানে এক তো আল্লাহ যদি একের বেশি হতে পারে তো মুসলমানদের ভেতর নামাজও একের বেশি হতে পারে আর আল্লাহ যদি একের বেশি না হতে পারে তাহলে মুসলমানদের ভেতর নামাজ একের বেশি পড়া মানে জোর করে আল্লাহকে সঙ্গে কারোকে শরিক করা এর চেয়ে তো ক্লিয়ার আর বলার শক্তি নেই আশা রাখি আমার প্রিয় ভাই আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন আগের প্রশ্ন নিই সালামুন আলাইকুম মালানা সাহেব আপনি যে সমস্ত নবীদের জীবনী নিয়ে আলোচনা করছেন তার থেকে আমরা খুব লাভবান হচ্ছি এর সাথে সাথে যদি আপনি আইম্মায় মাসুমিন এবং গায়বাতে সোগরা থেকে বর্তমান সময় পর্যন্ত আমার আমাদের নিয়ে আলোচনা ওলেমাদের নিয়ে আলোচনা করতেন তাহলে খুব ভালো হইতো এলতেমাসে দোয়া আমার জন্য দোয়া করতে বলবেন দোয়া করবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই আপনি আপনার নাম লেখেননি তবে কথাটা যেটা রেখেছেন খুব সুন্দর আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন বা শুনছেন আর প্রতি শনিবারে আমরা কোনো নবীর জীবনী নিয়ে আলোচনা করছি আপনি চেয়েছেন ইমামদের জীবনী নিয়ে আলোচনা করতে এবং গায়েবাতে সগরা বা কোবরার যুগে মানে আজ পর্যন্ত যে সমস্ত ওলামাগণেরা ওই দিনের খেদমাত করেছেন করছেন ওনাদের জীবনে নিয়েও আপনি আলোচনা শুনতে চান অবশ্যই আমার প্রিয় ভাই এটা আমি প্রথমেও বলেছিলাম যে আমরা নবীদের জীবনী নিয়ে শুরু করছি আমাদের পিতা মানব পিতা হজরত আদম নবী আলাহ ইসলাম থেকে শুরু করেছি আর স্টেপ বাই স্টেপ ওনার পরে যিনি নবী হয়েছিলেন তারপরে যিনি নবী হয়েছিলেন তারপরে যিনি নবী হয়েছিলেন এইভাবে পরস্পর যে সমস্ত নবীদের জীবনী ইতিহাসে আমরা পেয়েছি কোরআন হাদিস বা ইসলামিক সঠিক ইতিহাসে যেগুলো এসেছে আমরা স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেগুলো আস্তে আস্তে আসবে আমি হজরত আদম আলাহ হজরত শীষ আলাহ হজরত ইদ্রিস আলাহ হজরত নু আলাহ হজরত হুদ আলাইসালাম হজরত সালেহ নবী আলাইসালাম ও হজরত ইব্রাহিম নবী এই সাতজনের জীবনী বয়ান করেছি এবারে রমজান মাস খুব নিকটে এসে গেছে হয়তো রমজানের আগে আর সম্ভব হবে না কেন রমজান মাসে আমি বিশেষ প্রতিদিনের কিছু দুয়া দানিয়ে বা অনেক কিছু নিয়ে মশলা মশাল নিয়ে আলোচনা করব তাই রমজান মাসে প্রোগ্রামের সময়টাও একটু হয়তো কম হয়ে যাবে আর ধারাবাহিক মানে প্রতিদিন প্রোগ্রাম আসবে তাই নবীদের জীবনী যেটা নিয়ে আলোচনা করছা করছিলাম ইনশাল্লাহ আবার রমজানের পরে শুরু করব। আর নবীদের জীবনী শোনানোর পরে ইনশাল্লাহ আইমে মাসুমিন আলাহ আলাইমুসাল্লামের নবী নবীর আহলে বায়তের জীবনী শোনানো শুরু করব। তারপরে যখন ইমামে মেহিদি আলাহ ইসলামের যুগে আসব ওনার জীবনী শোনানোর সময় সেই সময় ওনার নিয়াবতে যারা কাজ করছেন ওনার পরিপ্রেক হয়ে যারা কাজ করছেন বা ওনার যারা সেবা করছেন আর ওনার গায়বাতে বা অদৃশ্যকাল যুগে যারা দিনের খেদমাত করছেন বিশেষ ওলামাগণেরা যারা খেদমাত করে চলে গেছেন আর আজও যারা করছেন ইনশাল্লাহ তাদের জীবনীও আপনাদের সামনে আমি তুলে ধরব আপনি দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে ভালো থেকে জীবিত থেকে এই খেদমত করার তৌফিক পাই আল্লাহ যদি তৌফিক দেয় অবশ্যই আমারও আপনার মনো কামনা আশা পুরো হবে আর আল্লাহ যদি তৌফিক না দেয় কিছু করার নেই তাই আপনার কাছে বা আমার সমস্ত দর্শকবৃন্দর কাছে আমি একটাই অনুরোধ করব আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে এইভাবে এই অনুষ্ঠান জারি রাখতে পারি বা দিনের খেদমাত করতে পারি তবে যেভাবে দেশের গতিবেগ বা প্রভাব চলছে কখনো হয়তো লকডাউন করে দিতে পারবে মানে জীবনে যে সমস্ত বিশৃঙ্খলা ঘটে আছে বা চলছে অনেক অনেক সময় আমাদেরকে রেকর্ডিং করতে আসতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে তবু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপ্রান্ত চেষ্টা করছি এই সিলসিলা যাতে বন্ধ না হয় জারি থাকে প্লিজ আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া আমাদের জন্যে বড় অর্থ রাখে আর আপনাদের সহযোগিতা আপনাদের প্রশ্ন বা আপনাদের মতামত রায় আমাদের মনোবলকে অনেক বৃদ্ধি করছে তাই দয়া করে আপনারা নিজের মতামত আমাদেরকে জানাতে থাকবেন অনুষ্ঠান কেমন লাগছে কিভাবে আপনারা লাভবান হচ্ছেন যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয় বা কোনো কিছু জানতে চান তো প্রশ্নের মাধ্যমে দয়া করে আমাদেরকে সাপোর্ট করতে থাকুন আমার প্রিয় ভাই আশা রাখি আপনার প্রশ্ন আপনি উত্তর পেয়েছেন এবারে কিছু অডিও রেকর্ডিং প্লে করতে চাই আশা রাখি আপনারা নিজের প্রশ্নের উত্তর পেয়ে শান্তি পাবেন বা খুশি হবেন আসুন প্রথম প্রশ্ন দেখি কে করছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহু মৌলানা সাহেব আমি কোরআন শরীফ পড়তে জানি না জের জেরা জের জবর বুঝতে পারি না আমাকে একটু হোসেন হাসেনের জিয়ারত কেমন বলবো সেটাও আমি জানি না তুমি নিজের মুখ থেকে বলে দিবা আমি রেকর্ডিং করে নিব আর তারপরে একটা আর সওয়াল আমার মেয়ে একটা ডেলিভারি আছে ও নেমাজ পড়ছে তো নেমাজে যখন রুকুতে যায় তখন ওকে মনে লাগছে কি আমার বাই সরে যায় তা যখন বৈশা পড়ে তখন ও বুঝতে পারে না তো তখন ঠিক আছে তো বৈশা নেমাজ হবে কি না হবে তুমি একটু বলে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত আমার প্রিয় কাকিমা কি চাচিমা আপনার ভয়েস রেকর্ডিংয়ের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন কিছু শেখার চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ আপনা আপনাকে আল্লাহ দীর্ঘজীবী করুক আপনার মনোকামনা আশাকে পুরো করুক আপনার ছায়া আপনার বাচ্চাদের উপরে বাকি রাখুক এবং আল্লাহ রব্বুল আলমিন আরও আপনাকে নেক তৌফিক দান করুক আপনি এমামে হাসান হোসেন আলহামসাল্লামের জিয়ারত কিভাবে পড়তে হয় পড়তে হবে জানতে চেয়েছেন আর আরেকটা প্রশ্ন রেখেছেন আপনার মেয়ের এক সমস্যা নিয়ে তো আগে আমি আপনার মেয়ের সমস্যার ওই প্রশ্নের উত্তর দিতে চাই আপনি জানতে চেয়েছেন যে উনি যখন নামাজ পড়েন রুকোতে যান তো মনে হয় যেন বায়ু সরে গেছে অজু বাতিল হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর যখন বসে নামাজ পড়েন তখন হয়তো এমন অনুভব হয় না তো উনি কী করবেন বসে নামাজ পড়তে পারবেন তো আমার প্রিয় কাকিমা চাচিমা আপনি আপনার মেয়েকে বলুন হয়তো এটা তার তার মনের রোগ মনোদোষ বা একটা ধারণা হতে পারে বাস্তবায়িত না নাও হতে পারে শরিয়াতে বলেছে যতক্ষণ প্র্যাকটিক্যাল বাস্তবে কোনো জিনিস না ঘটবে তার কোনো আসার নেই বা প্রভাব নেই অর্থাৎ যদি বায়ু সরে যায় তখন ওজন নষ্ট হয়ে যাবে বা নামাজ বাতিল হয়ে যাবে তখন পুনরায় পড়তে হবে শুধু মনে হলে হবে না যে এমন মনে হচ্ছে যে হয়তো বায়ু সরে গেছে না হয়তো না একই হতে হবে শরীয়ত বলছে ততক্ষণ পর্যন্ত তোমার অজু নষ্ট হবে না যতক্ষণ তোমার অজু বাতিল হবার একিন না হচ্ছে শিওর হতে হবে এটা সন্দেহ সন্দেহ কিন্তু অজু বাতিল হয় না এক নম্বর দ্বিতীয় যদি এমন হয় প্র্যাকটিক্যাল বাস্তবে যদি এমন হয় যে রুকুতে যাওয়ার সময় হয়তো পেটে চাপ পড়ছে সেই জন্য এরকম হচ্ছে তো সেই জন্য যদি কেউ কোনো অন্য উপায় করতে পারে বিভিন্ন চিকিৎসা আছে তার মাধ্যমে যদি রোগের চিকিৎসা হয় ভালো হয়ে যায় খুব ভালো আর নইলে মজবুরিতে যদি বসে নামাজ পড়তে হয় মানে বা অজু বা তাহারাতে নামাজ পড়তে গেলে হয়তো তাকে বসে নামাজ পড়তে হবে তো শরীর তখন বলেছে তার মজবুরিতে সে বসে নামাজ পড়তে পারে তার নামাজ হবে কিন্তু যতক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়া সম্ভব ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে মনের রোগের কিন্তু কোনো চিকিৎসা নেই যতক্ষণ সেটা প্র্যাকটিক্যাল না হবে নজু নষ্ট হবে না তাই আপনার মেয়েকে বলুন ভালো করে মন দিয়ে ধ্যান দিয়ে নামাজ পড়ুক যদি বায়ু সরে যায় আর বারবার যদি এমন হয় তাহলে সে বসে নামাজ পড়তে পারে আর যদি এর চিকিৎসা মোকাবিনা যেমন নবী করিম সাল্লাম গ্যাসের রোগের চিকিৎসার জন্য বলেছেন সকালবেলা খালি পেটে এক গ্লাস গরম জলে এক চামচ কি দু চামচ মধু দিয়ে তার উপরে সাতবার সুরায় আলাম পড়ে ফু দিয়ে ওই পানিটা পান করতে হবে তিন দিন পানি পান করলে ওইভাবে তার গ্যাসের রোগ ভালো হয়ে যাবে তো করে দেখুন হয়তো আল্লাহর কালামের প্রভাবে আসারে ওই রোগ থেকে বা ওই কষ্ট থেকে গ্যাসের কষ্ট থেকে উনি মুক্তি পাবেন আশা রাখি আপনার মেয়ের সমস্যার সমাধান আপনি বুঝতে পেরেছেন বা কি করতে হবে বলে দিলাম বুঝতে পেরেছেন এবারে জিয়ারত এমামে হাসান আলাইসালাম আপনি বললেন আপনি আরবি পড়তে পারেন না তো বাংলা যদি পড়তে পারেন তো বাংলা দুয়া বলে একটা অ্যাপ আছে ওই অ্যাপটা ডাউনলোড করে নিন বাড়িতে যদি কারোর অ্যান্ড্রয়েড মোবাইল থাকে ডাউট করে নিন বাচ্চাদের যদি কারো মোবাইল থাকে ছেলে মেয়েদের ডাউনলোড করে দিন ওখানে বাংলায় সমস্ত জিয়ারাত সমস্ত আমাল নামাজ দোয়া সব কিছু দোয়া আছে ওর থেকে লাভবান হতে পারবেন তবু আপনার শান্তির জন্যে আমি জিয়ারত পড়ে দিচ্ছি আপনি যেমন বললেন আপনি এটা রেকর্ড করে নেবেন লিখে নিতেও পারেন খুব যদি সামান্য মাত্রায় পড়তে চান তো আসসালামু আলাল হুসাইন ওয়ালা আলী بن الحسين ওয়ালা আউলাদিল الحسين ওয়ালা আসহাবিল الحسين পশ্চিম দিকে কেবলার দিকে ইমাম হোসেন আল্লাহ ইসলামের রওজা ইরাক কারবালা আর কারবালা আমাদের এখান থেকে পশ্চিমে পড়ে তাই পশ্চিম দিকে মুখ করে শুধু এতটুকু বলুন আসসালামু আলাইকে আবা আবদুল্লাহ আসসালামু আলিক আপনার রসুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত তিনটে শব্দ আসসালামু আলাইকে আবা আবদুল্লাহ আসসালামু আলাইকে আপনার রসুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বাবরাকাত এতটুকুই যথেষ্ট ইমাম হোসেন নিজে বলেছেন আর এর জন্য যদি কেউ নিকটে যেতে পারে কারবালায় যে জিয়ারত করতে পারে যে জমিনকে জান্নাতের একটি টুকরো বলা হয়েছে ইন্না আর্দা কারবালা বোকাত মিনাল জান্না কারবালা জমিন জান্নাতের একটি টুকরো কেয়ামতের সময় সমস্ত জমিন ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে ধুলোসারি পাউডার হয়ে উড়ে যাবে শুধু দুটো জমিন এখান থেকে জান্নাতে শিফট হবে এক পবিত্র কাবা ঘরের নিচের জমিন আর দ্বিতীয় কারবালার ওই জমিন যে জমিনের উপরে ওই কাবা ঘরের পবিত্রতা বাঁচানোর জন্য ওই দিন বা ইসলামকে বাঁচানোর জন্যে কারবালার শহীদের জীবনদান দিয়েছিলেন বিশেষ করে এমাম হোসেন আলাহ ইসলাম সব কিছু কোরবান করে দিয়েছিলেন ওই আল্লাহর দিনের রক্ষার জন্যে ওই নবীর দিনের রক্ষার জন্য ওই ইসলামকে বজায় রাখার জন্য তাই ওনার জিয়ারাতের বড় স্বভাব তবে এমাম হোসেন আল ইসলাম বলেছেন যদি কেউ নিকটে যেয়ে কারবালায় যেয়ে ইরাকে যেয়ে ওনার জিয়ারাত না করতে পারে তো জিয়ারত কহা মকবুল আমিন হাইসো আন্তা তুমি যেখান থেকে আমার জিয়ারত করবা আমি তোমার জিয়ারতকে কবুল করব। অমান জারানি জোর তোফি কবরেই যে আমার জিয়ারত করবে আমি কবরে তার জিয়ারত করতে আসব যদি ইমাম হোসেন আমার কবরে আসেন তো আমাদের কবরের মঞ্জিল বড় আসান হয়ে যাবে তাই আমার প্রিয় কাকিমা কি চাচিমা আপনি শুধু আসসালাম আলিক আবা আবদুল্লাহ আসসালাম আলিক আপনার রসুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত এতটুকু বলুন প্রতি নামাজের পরে বলুন সব পাবেন কে আসসালাম علی الحسین ওয়ালা আলী ইবনুল الحسین ওয়ালা اولاد الحسین ওয়ালা اصحاب الحسین জমিয়া ও রহমতুল্লাহ ওবরাকাত আশা রাখি এতটুকু মনে রাখবেন তাছাড়া এখানে দুটি জিয়ারাত আছে একটা ইমাম হাসান আলাহ ইসলামের জিয়ারাত যেটা আমি পড়ে শোনাচ্ছি আপনি এই জিয়ারাতটা রেকর্ড করে নিতে পারেন আশা রাখি যদি বিস্তারিত কেউ জিয়ারাত পড়তে চায় আর এই জিয়ারাতগুলো কিন্তু সমস্ত দুয়ার বইতে যে অ্যাপগুলোর নাম নিয়েছি বাংলা দোয়া অ্যাপ রাজনিয়াজ শিয়া টুলকিট ডিভাইন পাস বা মুফাতুল জেনান বিশেষ করে দুয়ার সবচেয়ে সুন্দর বই হচ্ছে মুফাতুল জেনান জান্নাতের চাবি যার নাম দেওয়া হয়েছে তো এই মুফাতুল জানানের সমস্ত মাসুমিনদের নবীদের জিয়ারাত আছে ওই মুফাতুল জানান যদি ডাউনলোড করে নিতে পারেন খুব ভালো আর যদি বাংলায় পড়তে চান তো বাংলা দোয়া অ্যাপ ডাউনলোড করে নিন وہ دعا ہمیں زیارت پڑھیں امام حسن علیہ السلام پلس امام حسن علیہ السلام یہ زیارت کنتھے اپنا پے جاام حسن علیہ السلام زیارت آگے پڑھ چی بسم اللہ الرحم الرحیم السلام علیکم یبن رسول اللہ السلام علیکم ابن رسول رب العالمین السلام علیکم ابن امیر المومنین السلام علیکم ابن فاطمۃ الظہرائے سید العالمین السلام علیکم حبیب اللہ السلام علیکم صفوت اللہ السلام علیکہ امین اللہ السلام علیکم حجت اللہ السلام یا نور اللہ السلام علیکم سرات اللہ السلام علیکم بیان حکم اللہ السلام علیکم دین اللہ السلام علیکم سید الزکی السلام السلام البر الوفی السلام علیکہ ایو القائم الامین السلام ایو العالم بالتاویل السلام ایو الحادی المہدی السلام علیکہ ایو الطاہر الزکی السلام ایو التقی النقی السلام علیکہ ایو الحق الحقیق السلام علیکہ ایو الشہید الصدیق السلام یا ابا محمد الحسن ابن علی ورحمت اللہ وبرکاتہ اٹا امام حسن علیہ السلام زیارت جو دی তর্জমা অনুবাদ সহ পড়েন তখন আরও বুঝতে পারবেন যে কি বলছেন কিভাবে ইমামের জিয়ারত করছেন আর ওনাদের যে কী গুণগান এখানে লেখা আছে এটা কিন্তু সংক্ষিপ্ত জিয়ারত ইমাম হাসান আলাহ ইসলামের পড়ে শোনালাম এবার ইমাম হোসেন আলাহ ইসলামের ওইরূপ একটি বিখ্যাত জিয়ারত যেটা আমরা অনেক অনেক সময় অনুষ্ঠানের শেষে প- মজলিসের পরে কি নামাজের পরে যে জিয়ারতগুলো আমরা পড়ি সেটা এইভাবে বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকি আবা আবদুল্লাহ ওয়ালাল আরওয়াহিল্লাতি হাল্লাত বিফিনাইক عليك مني جميعا سلام الله أبدا ما بقيت وقي الليل والنهار ولا جعله الله آخر الأهد مني لزيارتكم السلام على الحسين وعلى علي بن الحسين وعلى أولاد الحسين وعلى أصحاب الحسين جميعا ورحمة الله وبركاته أشركي এই দুই ভাইয়ের যে জিয়ারাত পড়লাম ইমাম হাসান ও হোসেন আলাইসালাম জানাদের জিয়ারাত বড় ফজিলত ও বড় স্বভাব ও বরকতের কারণ আশা রাখি আপনারা সবাই প্রতি নামাজের পরেও যদি না পড়তে পারেন তো কমস কম দিনের বেলা সারাদিনে একবার যে কোনো সময় এই জিয়ারত পড়বেন কেননা এই জিয়ারত হাজার নফল হজ মানে সুন্নত হজ বা ওমরার স্বভাব রাখে আশা রাখি কেউ নিজেকে এই স্বভাব থেকে বঞ্চিত করবে না এই বলে আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি আওয়ানা আলী আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু